বছর ঘরে হল রে আজি মাহে রমজান বিদা বছর ঘরে হল রে আজি মাহে রমজান বিদা বছর ঘরে হল রে আজি মাহে রমজান বিদা দিল যে মোর সর্বদা দিল যে মোরে কাঁদে সর্বদা মাহে রমজান অলবিদা অলবিদা অলবিদা মাহে রমজান অলবিদা অলবিদা অলবিদা মাহে রমজান অলবিদা এ মাসেতে ছিল রহমত পাব কি আমার ফিরে পাশেতে ছিল রহমতি পাব কি আবার ফিরে জানিলাম নসিবে আর জানিলাম নসিবে আর পাব কি রমজান ফিরে আলবিদা আলবিদা মাহে রমজান আলবিদা আলবিদা আলবিদা মাহে রমজান আলবিদা আশেতে ছিল মফিরতি পাব কি আগামীতে মাসেতে ছিল মফিরতি পাব কি আগামীতে জানি না মোর খাতাগুলি জানি না মোর খাতাগুলি মফ হল কি রমজানে আলমিদা আলবিদা মাহে রমজান আলবিদা আলবিদা আলবিদা মাহে রমজান আলবিদা এ মাসেতে ছিল না যেতে পাব কি আর জীবনে মাসেতে ছিল না যেতে পাব কি আর জীবনে জানি না মোর پرور دے کر جانی مور پرور دے گھر দিল কি মুকুতিয়ে রমজানে আলবিদা অলবিদা মাহে রমজান আলবিদা অলবিদা অলবিদা মাহে রমজান আলবিদা বছর ভোরে হল রে আজ মাহে রমজান আলবিদা বছর ভোরে হল রে আজ মাহে রমজান আলবিদা দিল যে মোর কাঁদে সর্বদা দিল যে মোর কাঁদে সর্বদা মাহে রমজান আলবিদা আলবিদা আলবিদা মাহে রমজান আলবিদা আলবিদা আলবিদা মাহে রমজান আলবিদা মাহে রমজানুল মুবারক যাদের গোনা হলো মাফ মা যাদের গুণ হলো মা বড়ই ভাগ্যবান যে তারা বড়ই ভাগ্যবান যে তারা না হলো নবীর ও বিসাল বিদায় আল বিদায় ماہ রমজান আল বিদায় আল বিদায় কলবিদা ماہ রমজান আল বিদায় खुश रहमत ये मशे ते नौ लुटे अल्लाह पाकेर खुश रहमत ये मशे ते नौ लुटे तारी भये झोर बारी तारी भये झोर ফুটে আলবিদা আলবিদা মাহে রমজান আলবিদা আলবিদা আলবিদা মাহে রমজান আলবিদা বছর ঘুরে হলো রে আজ মাহে রমজান আলবিদা বছর ঘুরে হলো রে আজ মাহে রমজান আলবিদা দিল মোরে কাঁদে সর্বদা দিল যে মোরে কাঁদে সর্বদা মাহে রমজান আলবিদা আলবিদা আলবিদা মাহে রমজান আলবিদা আলবিদা আলবিদা মাহে রমজান আলবিদা দান খৈরত ফিতির জাকাত বিলাও খুলে দুটি হাত দান খয়রাত ফিতির জাকাত বিলা খুলে দুটি হাত তাই বলে আবশ করে ইবাদত তাই বলে আ তালাশ করে ইবাদত দেখোস না আরে ও জুহাত আলবিদা আলবিদা মাহে রমজান আলবিদা আলবিদা আলবিদা মাহে রমজান আলবিদা বছর ঘুরে হলো রে আজ মাহে রমজান আলবিদা বছর ঘুরে হলো রে আজ মাহে রমজান আলবিদা দিল্লি যে মোর কাঁদ সর্বদা দিল্লি যে মোর কাঁদ সর্বদা মাহে রমজান আলবিদা আলবিদা আলবিদা মাহে রমজান আলবিদা আলবিদা আলবিদা মাহে রমজান